بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين الذين أذهب الله عنهم الرجس وتحرهم تطهيرا اللهم صل على محمد وآل محمد ولانة الدائمة الباقية على أعدائهم ومنكر فضائلهم وغاصب حقوقهم أجمعين من يوم عداوتهم إلى قيام يوم الدين أما بعد عباد الله أوصيكم ونفسي بتقوى الله فإن التقوى خير الزاد وبحل المعاد وتنفع يوم لا ينفع فيه مال ولا بنون إلا من أتى الله بقلب سليم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين أما بعد فقد قال أمير المؤمنين علي بن أبي طالب عليه التحية والسلام حيث قال بسم الله الرحمن الرحيم الدنيا تطلب لثلاثة أشياء الغنى والعز والراحة فمن زهد فيها أز ومن قنأ استغنى ومن قل سعيه استراها صدق مولانا الكريم আমার প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাত আপনাদের সকলকে আন্তরিক সালাম ও শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান ইসলামিন বাংলায় আপনাদেরকে স্বাগতম জানাই আশা রাখি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন কুশল মঙ্গলে আছেন সুখে থাকুন শান্তিতে থাকুন সমস্ত প্রকারের দুঃখ কষ্ট থেকে মুক্তিতে থাকুন আল্লাহ রব্বুল আলমিনের কাছে এই কামনা করি যারা অসুস্থ আল্লাহ তাদেরকে সুস্থতা দান করুক যারা ঋণে ভুগছে আল্লাহ তাদেরকে ঋণ মুক্তি করুক ওইরূপ যাদের জীবনে কোনো প্রকারের অভাব বা অশান্তি আছে আল্লাহ রব্বুল আলমী তাদের সকলের জীবনে সুখ শান্তি ফিরিয়ে দিক ও সকলের মনোকামনা আশাকে পুরো করুক আমাদের সকলকে সৎপথে চলার পথ থেকে দূরে থাকার এবং এক অপরকে সৎ উপদেশ দেওয়ার তৌফিক দান করুক আমরা যেন সত্য বা হক জিনিসকে জেনে শুনে মেনে তার উপরে আমাল করে সেটা অন্যদের সামনে তুলে ধরতে পারি বা অন্যদের কাছে পৌঁছে দিতে পারি আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে সেই মনোবল অনেক তৌফিক দান করুক আমিন আরব্বাল আলামিন এই দুয়ার সঙ্গে আমি আজকের পর্ব শুরু করতে চলেছি মৌলাই কায়নাত আমিরুল মমিনিন আলী ইবনে আবি তালিব আলাহিতাহিদ আসসালাম বলছেন আদুনিয়া তুতলবলে সালাসাত আশিয়া ইন মানুষ এই দুনিয়ায় তিনটি জিনিস চায় আলগেনা ওয়াল ইস ওয়ার রাহা ধন দৌলত চায় মান সম্মান চায় আর আরাম চায় আর এটাই প্র্যাকটিক্যাল আমাদের সকলের মনোকামনা আশা এটাই আমরা এই দুনিয়ায় আরামে থাকতে চাই সম্মানের সঙ্গে থাকতে চাই এবং আর্থিক হিসাবে সুস্থ অবস্থায় থাকতে চাই আমরা ধন দৌলত বা মাল বেশি হলে তখন খুশি হই এই তিনটে জিনিস যদি কেউ পেতে চায় তাকে কি করতে হবে সম্মান পাওয়ার জন্যে ধন দৌলতে বৃদ্ধির জন্যে বা জীবনে শান্তির জন্যে কি করতে হবে কি করলে জীবনে এই তিনটি জিনিস আমরা পাব তো মাওলা আলী আলাইসাল্লাম বলছেন হমন জাহেদা ফিহা আজ্জা এই দুনিয়ায় যে ব্যক্তি জহদ অর্থাৎ যেটা প্রয়োজন নেই তার পেছনে যাবে না যেটা অতি প্রয়োজন শুধু সেটাই নেওয়ার বা পাওয়ার চেষ্টা করবে তাকওয়া ও পারহেজগারি আল্লাহর ভয় করে চলবে মান সম্মান যেখানে নষ্ট হবে সেখান থেকে দূরে থাকবে তাই মাওলা বলছেন ফমান জাহেদ আফিহা আজ্জা যে ব্যক্তি জহদ এখতিয়ার করবে অর্থাৎ আল্লাহর ভয় করে চলবে সে সম্মানীয় জীবনযাপন করবে কেননা যখন আল্লাহর ভয় করে চলবে তখন সে কোনো ভুল করবে না কোনো পাপ করবে না অন্যায় করবে না অন্যায় থেকে দূরে থাকবে অসৎ কাজ থেকে দূরে থাকবে তো যখন অন্যায় বা অসৎ কাজ থেকে দূরে থাকবে তো অটোমেটিক আল্লাহর নজরেও তার সম্মান বৃদ্ধি পাবে এবং আল্লাহ রব্বুল আলমিন দুনিয়ার নজরেও তার সম্মানকে বৃদ্ধি করে দেবে বা সে দুনিয়ায় সম্মানীয় জীবনযাপন করবে মান জাহেদা ফিহা আজ্জা যে ব্যক্তি তাকুয়া পরেশগারি এখতিয়ার করবে গুনাহ ও পাপ থেকে দূরে থাকবে সে সম্মানিত জীবনযাপন করবে আশা রাখি এটা আমরা বুঝতে পেরেছি দ্বিতীয় মানকানা ইস্তাগনা যে ব্যক্তি এই দুনিয়ায় কেনাত করবে কেনাত মানে অল্পয়ে রাজি থাকবে যতটুকু আল্লাহ তাকে দিয়েছে বা সে যতটুকু সঞ্চয় করছে নিজের আয় হিসাবে সে ব্যয় করবে যদি দশ টাকা আয় করে তো চেষ্টা করবে সে আট টাকা ব্যয় করে দু টাকা বায় ফেলার এভাবে আস্তে আস্তে সে গণী বা ধনী হবে প্রতিদিন যখন কিছু না কিছু বায় ফেলার চেষ্টা করবে তখন আস্তে আস্তে তার পুঁজি বাড়বে বা তার ধন দৌলত জমা হতে থাকবে এভাবে সে গণী হয়ে যাবে গণী মানে কি যার অন্যর প্রয়োজন হবে না সে নিজের সঞ্চয় থেকে সুন্দরভাবে জীবনযাপন করতে পারবে কিন্তু যে ব্যক্তি দশ টাকা আয় সে যদি দশ টাকাই খরচ করে ফেলে কি আয় দশ টাকা আর দুনিয়াকে দেখার জন্যে বা দেখানোর জন্যে বারো টাকা খরচ করছে দু টাকা ঋণ করে ধার করে এই ব্যক্তি সবসময় দরিদ্রতার মধ্যে পড়ে থাকবে তাই শরিয়ত বলছে ততটাই ব্যয় করো যতটা তোমার আয় তোমাকে অনুমতি দেবে তো ইমাম বলছেন মানকানা ইস্তাকনা যে ব্যক্তি কেনাত করবে মানে নিজের সঞ্চয় দৌলত থেকে যতটুকু সম্ভব বাঁচানোর চেষ্টা করে ওই সঞ্চয়ের মধ্যে জীবনযাপন করার চেষ্টা করবে সে ধনীর মতো জীবনযাপন করবে বা শান্তিপূর্ণ জীবনযাপন করবে কিন্তু যদি আয় কম আর ব্যয় বেশি হয়ে যায় তখন মানুষ কিন্তু কষ্টে পড়ে যায় ওমান কাল্লাহু ইস্তরাহা আমরা আরাম চাই জীবনে তো যদি আমরা আরাম করতে চাই তো মাওলা বলছেন তাকে দুনিয়ার পেছনে যে দৌড়াচ্ছে সাই আহু সাই করা মানে দুনিয়ার পেছনে কারোর পেছনে পড়ে থাকা বা কারোর পেছনে চলা তো মানকাল্লা সাই সাইহু ইস্তরাহা যার দৌড় কম হয়ে যাবে সে আরামে থাকবে দৌড় কম মানে দুনিয়ার পেছনে দৌড় কম মানে ধন দৌলতের পেছনে দৌড়ানো যদি আমরা বন্ধ করে দেই বা দুনিয়া পাওয়ার আশায় যদি দুনিয়ার পেছনে আমরা দৌড়না বন্ধ করে দিই তো আমাদের জীবনে অটোমেটিক একটা শান্তি আসবে আমরা আরাম পাব মানে তিনটে জিনিস যেটা মাওলা আলী আলাহ ইসলাম আমাদেরকে বলছেন যেটা আমরা সবাই সকলেই এই দুনিয়ায় আশা করি সম্মান ধন দৌলত আর আরাম তো এই তিনটে জিনিস পাওয়ার জন্য মাওলা যে উপায় বললেন আশা রেখে আমরা এই উপায়গুলো মনে রেখে এই তিনটে জিনিস পাওয়ার চেষ্টা করব। সম্মান পেতে গেলে তাকে আল্লাহর ভয় করে চলতে হবে জহদ এখতিয়ার করতে হবে তাকে পারেসগারি এখতিয়ার করতে হবে আর যদি ধনী হতে চায় তো তাকে কেনাত করতে হবে অর্থাৎ যতটা সঞ্চয় তারই মধ্যে তাকে জীবনযাপন করার চেষ্টা করতে হবে তার থেকে দু পয়সা বাঁচানোর চেষ্টা করতে হবে দু পয়সা বেশি খরচ করা জায়গায় যদি দু পয়সা প্রতিদিন বাঁচাতে পারে তো আস্তে আস্তে সে ধনী হয়ে যাবে আর যদি সে জীবনে আরাম চায় তো তার দৌড় কম করতে হবে মানে দুনিয়ার পিছনে যে দৌড়চ্ছে পালাচ্ছে এই দৌড়নাকে কম করতে হবে যখন এই দুনিয়ার পেছনে দৌড়নাকে কম করে দেবে অটোমেটিক তার জীবনে সে আরাম পাবে বা শান্তি থাকবে আশা রাখি এই ছোট ভূমিকা বা মাওলার এই সৎ উপদেশটা আপনারা বা আমরা সবাই মনে রাখবো এবার আসুন আমি আপনাদের কিছু প্রশ্নের উত্তর দিতে চাই দেখি কোথা থেকে কে কি প্রশ্ন করছেন আগে আমি আপনাদের কিছু লিখিত প্রশ্ন পড়তে চাই তারপরে আপনাদের অডিও রেকর্ডিং পেলে করব ও তার উত্তর দেব আসসালামু আলাইকুম হজুর আমি বাংলাদেশ থেকে বলছি আমার নাম জানাতে চাই না প্লিজ আমার একটি প্রশ্ন ছিল জন্ম নিয়ন্ত্রণ সিস্টেম সম্পর্কে ঔষধ খেয়ে জন্ম নিয়ন্ত্রণ ঠিক রাখা ইসলামিক দৃষ্টিতে জায়জ কিনা আর ঔষধ না খেয়ে জন্ম নিয়ন্ত্রণ রাখা সম্ভব কি না আমার কাছে মনে হয় এটা তো সম্ভব না তাহলে এই প্রসঙ্গে একটু বিস্তারিত জানাবেন প্লিজ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ওবরাকাত আমার প্রিয় ভাই আপনি যে কেউ বাংলাদেশ থেকে প্রশ্ন করেছেন আর সুন্দর প্রশ্ন রেখেছেন আপনি জানতে চেয়েছেন যে জন্ম নিয়ন্ত্রণের জন্যে ঔষধ ব্যবহার করা ব্যবহার করা জায়েজ কি না আজকাল আমাদের দেশে এর ওপরে বড় গুরুত্ব দেওয়া হচ্ছে জন্ম নিয়ন্ত্রণ করার জন্যে বহু প্রকারের ওষুধ বাহির হয়েছে এবং অনেক অন্য সিস্টেম বা প্রসেসও তৈরি হয়েছে তো জন্ম নিয়ন্ত্রণের জন্যে এটা যদি টেম্পোরারি হয় মানে অস্থায়ী স্থায়ী নয় পারমানেন্টলি স্থায়ীভাবে জন্ম নিয়ন্ত্রণ করা বা নাসবন্দি যাকে বলা হয় এটাকে শরীয়তে জায়েজ বলা হয়নি তবে টেম্পোরারি জন্ম নিয়ন্ত্রণের জন্যে যদি ওষুধ ব্যবহার করা হয় বা অন্য যে সমস্ত প্রসেস বা সিস্টেম মেডিকেল সায়েন্স তৈরি করেছে সেগুলো যদি ব্যবহার করা হয় কোনো অসুবিধা নেই শরীয়তে এটা জায়েজ যেমন ওষুধ খাওয়া যদি জন্ম নিয়ন্ত্রণের জন্যে ওষুধ খাওয়া হয় কোনো অসুবিধে নেই এটা টেম্পোরারি ওইরূপ ছেলেরা মানে পরিষ্কার শরীয়তের মশলায় লজ্জা করতে নেই তাই আমি পরিষ্কার বলছি ছেলেরা সবাসের সময় যদি কন্ডম ব্যবহার করে তো এভাবে জন্ম নিয়ন্ত্রণ করতে পারবে এটাও শরিয়াতে হারাম নয় কেননা এটা অস্থায়ী স্থায়ী নয় টেম্পোরারি ওইরূপ নারীদের জন্যে লৌলভ লাগানো হয় লোলাপ যদি লাগায় তখন আর ওই নারী গর্বিত হয় না তো নারীর জন্যে লওলাপ লাগানো জায়েজ বা ছেলেদের জন্যে কন্ডম পরে সহবাস করা জায়েজ ওইরূপ ওষুধ খেয়েও জন্ম নিয়ন্ত্রণ করা জায়েজ এগুলো সব টেম্পোরারি বলে এগুলো জায়েজ কিন্তু পারমানেন্ট যেগুলো আমাদের দেশে অনেক অনেক সময় ঘটছে বা হচ্ছে পারমানেন্ট নাসবন্দি করা মানে পুরো সন্তান হওয়ার রাস্তাকে বন্ধ করে দেওয়া এটা শরিয়াতে অবৈধ বা হারাম আশা রাখি আপনার প্রশ্নের আপনি উত্তর পেয়েছেন পরের প্রশ্ন দেখি আসসালামু আলাইকুম আমি হাওড়া জেলার বাগনান থানা থেকে নাসরিন পারভিন বলছি নামাজ পড়লে আমার ধিয়ান অন্যদিকে চলে যায় এই সমস্যার একটু সমাধান করে দিন না ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত আমার প্রিয় বোন নাসরিন পারভিন আপনি জানতে চেয়েছেন যে নামাজে দাঁড়ালে আপনার মন অন্যদিকে চলে যায় আপনার ধ্যান অন্যদিকে চলে যায় বিভিন্ন ধর প্রকারের চিন্তায় আপনি পড়েন তো এর থেকে মুক্তি পাওয়ার জন্যে আপনি কি করবেন একটা উপায় চেয়েছেন তো ইমামে জাফর সাদিক আলাইসালাম বলেছেন নামাজে দাঁড়ানোর আগে নিয়ত বাঁধার আগে নিজের বুকের ওপরে হাত রেখে এই দুয়াটি পড়ো বিসমুল্লাহ রহমান রহিম আল্লাহম্মা সর্রাহনি মিলাল হুমুম ইয়াল হুমুম ওয়াহশাতি সদরে শায়তান বেফাদ রেকা ইয়া আর রাহমিন এই দোয়াটা খুব সুন্দর দোয়া আল্লাহম্মা সার্রাহনি মেনাল হুমুম ওয়াল হুমুম আল্লাহ সমস্ত প্রকারের দুঃখ কষ্ট টেনশন থেকে আমাকে মুক্তি দান করো চিন্তা থেকে আমাকে মুক্তি দান করো কোনো দুশ্চিন্তা যেন এসে আমাকে না ধরে আল্লাহম্মা সার্রাহনি মেনাল হুমুম ওয়াল হুমুম ওয়াহসাতি সাদরে আর আমার মনে যে ভয় আসছে বা বিভিন্ন প্রকারের চিন্তা জাগছে এর থেকে আমি মুক্তি চাই ওয়াহসাতে সদরে ওয়া ওয়াসওয়াসাতে শয়তান আর শয়তান যে আমার মনে ওয়াসওয়াসা জাগাচ্ছে আমার মনে বিভিন্ন দুশ্চিন্তা জাগাচ্ছে আমাকে পথ ভ্রষ্ট করার বা মন ভ্রষ্ট করার চেষ্টা করছে আল্লাহ তার থেকে আমি নেজাত চাই তুমি আমাকে মুক্তি দান করো বেফজলেকা ইয়া আরহামা রাহমিন নিজের ফজল করমে এ সর্ব অধিক রহম কর্নেওয়ালা এই দোয়াটা কেউ যদি নিজের বুকের উপরে ডান হাত রেখে তিনবার পড়ে আর তারপরে নামাজ শুরু করে তো আশা রাখি শয়তান তার নিকটে আসবে না তার মন ভ্রষ্ট হবে না বা তার ধ্যান এদিক ওদিকে যাবে না তাছাড়া কোরআনের আয়তও পড়তে বলা হয়েছে দুয়ার মাধ্যমে এটা শিক্ষা দেওয়া হয়েছে এভাবে বলতে হবে নামাজের পাটিতে দাঁড়িয়ে বিসমুল্লাহ রহমান রহিম আউজবিল্লাহ ইসামিল আলিম মিন হামজা ইশায়াতিন আউজবিল্লাহ আইয়াহরুন ইন্নআল্লাহ সামিউল আলিম এটা যদি কেউ সকাল সন্ধ্যা পড়ে তো সেই ইবলিসের চক্রান্ত থেকে শয়তানের ভ্রান্ত থেকে সে মুক্তিতে থাকবে শয়তান তার নিকটে আসবে না তাছাড়া আমার প্রিয় বোন আরও একটা উপায় এখানে প্র্যাকটিক্যাল বলা হয়েছে যখন নামাজে দাঁড়াবে তো নামাজের সুরা পড়বে সুরা পড়ার সময় ওই সুরার অর্থ মনে মনে ধ্যান করবে বিসমুল্লাহ রহমান রাহিম আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন সমস্ত প্রশংসা সেই প্রতিপালকের জন্যে সেই আল্লাহর জন্য যে পুরো বিশ্বের বা সারা জগতের প্রতিপালক এইভাবে মনে মনে এর তর্জমা বা মানে অর্থকে ধ্যান করতে থাকতে হবে তাহলে পুরো কন্ট্রিবিউশন বা তওয়াজ্য বা ধ্যান নামাজের দিকে থাকবে আরও বলা হয়েছে যদি এটা না পারেন তাহলে নামাজের সময় যখন নামাজে দাঁড়াবেন তো নজর সেজদার দিকে রাখবেন যেখানে আমরা সেজদা করি দাঁড়িয়ে নজরটা সেজদার দিকে রাখবেন বা যখন রুকুতে যাবেন তখন নজরটা দুই পায়ের বুড়ি আঙুলের মাঝখানে থাকবে আর ওই সময় স্মরণ করবেন যে আল্লাহর দরবারে আমি হাজির হয়ে আছি হাসরের দিন বলা হয়েছে নামাজে দাঁড়াও তো নিজের হিসেব কিতাবকে স্মরণ করো একদিন এইভাবে আল্লাহর সামনে দাঁড়িয়ে আমাদেরকে হিসেব দিতে হবে আল্লাহ একের পরে এক প্রশ্ন করবে ফেরিস্তারা আমাদের কাছে অনেক কিছু জিজ্ঞাসা করবে সেই প্রশ্ন যদি সঠিক উত্তর দিতে পারি তাহলে আমরা নেজাত পাবো আর যদি উত্তর না দিতে পারি তাহলে আমরা ওখানে মুসিবতে পড়ে যাব ওখানে বিপদে পড়ব তো সেই কিয়ামাতের হিসাব কিতাবকে স্মরণে রেখে নামাজ পড়ুন নামাজের সময় পুরো ধ্যান ওই দেখে দিন যে আল্লাহর দরবারে যখন হাজির হব আমার কাছে যখন প্রশ্ন হবে আমি তার কির উত্তর দেব তাহলে তখন পুরো ধ্যানটা নামাজের দিকে থাকবে ওইরূপ কেয়ামতের হিসেব কিতাব বা কবরের আজাব নিয়ে চিন্তা করতে বলা হয়েছে আল্লাহ আমি এখন আছি হয়তো পরক্ষণ থাকব না আমি আজ আছি হয়তো কালকে থাকব না হে আমার প্রতিপালক মত অনিবার্য যে কোনো মুহূর্তে ফেরিস্তা এসে আমার রুহ কবজ করে নিতে পারে আয় আল্লাহ যদি আমার রুহ কবজ হয়ে যায় তো আমি কি করে তোমার সামনে দাঁড়াবো বা তোমার সম্মুখীন হব কি করে তোমার প্রশ্নের উত্তর দেব বা যে উদ্দেশ্যে তুমি আমাকে সৃষ্টি করছো হে আমার প্রতিপালক আমি সেই উদ্দেশ্যকে যদি পালন না করে যাই তো আমি লজ্জিত হব আমি কি করে মুখ দেখাবো এইভাবে চিন্তাধারা করতে বলা হয়েছে তো নামাজের সময় যদি কেউ নিজের পরকালের আখেরাতের হিসাব কিতাবের রোজ হাসরের সম্পর্কে চিন্তা করে তো তার ধ্যানে কখনো শয়তান আসবে না বা শয়তান তাকে পথভ্রষ্ট করতে পারবে না বা তার মন কান তখন নামাজে থাকবে আশা রাখি এই সামান্য কয়েকটা উপায় যেগুলো বললাম বা দোয়া বা আয়াতের মাধ্যমে যে উপায়টা বলে দিলাম এটা মনে রাখবেন আর এর উপরে আমল করুন আশা রাখি আপনি দুশ্চিন্তা থেকে বা দ্বিমত হওয়া থেকে বেঁচে থাকবেন আর নামাজের সময় আশা রাখি শয়তান আপনাকে দ্বিমত করতে পারবে না আপনার মন ভ্রষ্ট করতে পারবে না বা আপনার ধ্যান অন্যদিকে যাবে না এবারে আমি আপনাদের অডিও রেকর্ডিং প্লে করতে চাই আর তার উত্তর দিতে চাই আসুন দেখি কোথা থেকে কে কে প্রশ্ন করছেন আসসালামু আলাইকুম জি আমি বর্ধমান জেলার গোলসি থানা থেকে মেহরুন নেশা বলছি চ্যানেল উইন বাংলার আপনার সম্প্রচার আমি দেখি আমার আপনার কাছে একটা প্রশ্ন আছে প্রায় মানুষের কাছে শুনি যে মানুষ মারা যাওয়ার পর মানুষকে যখন কবরস্থ করা হয় মানুষ যখন আড়াই হাত পিছিয়ে আসে তখন তার আজাব শুরু হয় এক এক হাত মারলে মানে একবার মারলে নাকি সত্যপুর নিচে চলে যায় এই ধরনের সাপে কামড় খায় বিভিন্ন পোকামাকড়ে কামড় খায় আবার কেউ কেউ বলেন যে মানুষ মরে যাওয়ার পর সে কবরেই শোয়ানো থাকে তারপর একদিন হাসুরের মাঠে বা যখন কেমতে দিন আসবে তখন তাকে জাগানো হয় তো এটা কোনটা সত্যি আপনি একটু বলে দিলে খুব ভালো হয় ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বাবারাকাত আমার প্রিয় বোন আপনার অডিও রেকর্ডিং ভয়েসমেলের জন্য অনেক অনেক ধন্যবাদ জানাই আপনি আমাদের অনুষ্ঠান ইসলাম ইন বাংলা চ্যানেল উইনে দেখছেন এর জন্য ধন্যবাদ জানাই এর থেকে লাভবান হচ্ছেন শিখছেন তার জন্য অনেক অনেক কৃতজ্ঞ জানাই আশা রাখি এইভাবে আমাদের অনুষ্ঠান দেখতে বা শুনতে থাকবেন লাভবান হবেন এবং অন্যদেরকেও এগুলো বলবেন এবারে আপনার প্রশ্ন ছিল যে আপনি শুনেছেন বা শোনেন যে মানুষ যখন মারা যায় তাকে যখন কবরে দাফন করা হয় তো দাফন করে যখন লোকেরা ওখান থেকে সরে যায় তার কবরে আজাব শুরু হয়ে যায় এটা কতটা ঠিক আবার এও শুনেছেন যে না তার লাশ ওই কবরে রাখা থাকে হাসরের দিনে যখন হিসাব কিতাব হবে তারপরেই সে যাজা বা সাজা পাবে কোনটা ঠিক তো আমার প্রিয় বোন কোরআন হাদিসে যেটা বলা হয়েছে নবী করিম সাল্লা সাল্লাম পরকালের সম্পর্কে যখন ব্যাখ্যা করেছিলেন আসাহাবের বা ওয়াফাদের সামনে নিজের সাহাবিদের সামনে তো উনি বারবার বলেছিলেন যে তোমরা নিজের পরকালের চিন্তা করো নিজের কবরের মঞ্জিলকে আসান করো সাহাবিরা জিজ্ঞাসা করছেন কিভাবে নবী আল্লাহ তখন নবী করিম সাল্লাম ইসলাম বলছিলেন নিজের নেকির মাধ্যমে নিজের ন্যায়ের মাধ্যমে নিজের কবরের মঞ্জিলকে আসান করো মনে রাখবে যেই কবরে প্রবেশ করা হবে কবর বন্ধ হয়ে যাবে এবারে তোমার আখেরাতের সফর শুরু হবে আর ওই আখেরাতের সফর যখন শুরু হবে তো ওখানে তোমাকে জিসমে মিশালি দেওয়া হবে আমাদের শরীর থেকে যখন রুহ বাহির হয়ে যায় রুহ রুহের দুনিয়ায় থাকে আমাদের শরীর কবরে থাকে এই দুনিয়া আখেরাতের মাঝখানে আমাদেরকে আলামে বারজাখে থাকতে হবে কবরের ওই মঞ্জিলকে কবরের ওই স্থানকে আলামে বারজাখ বলা হয় আর আলামে বারজাখ বড় কঠিন এবং দীর্ঘ পিরিয়ড বা সময় কেউ জানি না আমাদের মধ্যে কে আমাদের মধ্যে কাকে কতদিন আলামে বারজাকে থাকতে হবে হজরত আদমের ছেলে যারা এই দুনিয়া থেকে চলে গিয়েছিলেন সেই সময় তারাও আজ আলমে বারজাকে আর মারা যাচ্ছে সবাই আলমে বারজাকে আছে এবং থাকবে যতদিন কেয়ামত না আসছে রোজ হাসর কায়েম না হচ্ছে ততদিন সবাই বরজাকে থাকবে এই আলামে বরজাক কারোর জন্য কোটি কোটি বছর হতে পারে আবার কারোর জন্য হাজারো বছর হতে পারে আবার কারোর জন্য শত বছর হতে পারে আমরা জানি না তাই এই মঞ্জিলকে পার করতে হবে আমাদের নিজের এমান ও আমালের মাধ্যমে আমাদের ইমান যদি মজবুত হয় কেননা কবরে যখন দাফন করা হয় তো প্রথম এসে ফেরেশতারা জিজ্ঞাসা করবে মুনকির নাকির আমাদের কবরে আসবে আর এসে জিজ্ঞাসা করবে মান রব্বুক মানে আমাদের বিশ্বাস নিয়ে আগে প্রশ্ন হবে আমাদের ইমান নিয়ে আগে প্রশ্ন হবে তারপরে আমাদের আমাল হিসেবে আমাদেরকে সেখানে শান্তিতে রাখা হবে আর নইলে কষ্টে রাখা হবে বিভিন্ন প্রকারের সাজা হয়তো আমরা সেখানে পেতে পারি ফেসারের কবর যেটা বাস্তব নবী বলেছেন কবর পেশাই করে নবীর এক সাহাবি ছিলেন সাদ বিন মাজ বিখ্যাত সাহাবি তিনি যখন মারা গিয়েছিলেন তো নবী করিম সাল্লা সাল্লাম ওনার জানাজা পড়িয়েছিলেন স্বয়ং নিজে হাতে ওনাকে দাফন করেছিলেন যখন বাড়ি থেকে ওই সাদ বিন মাজকে কবরস্থানে নিয়ে যাওয়া হচ্ছিল তো নবী করিম সাল্লাম নিজে জানাজার সঙ্গে শরিক ছিলেন তো নবী করিম সাল্লাম নিজের পাঞ্জার উপরে হাঁটছিলেন মানে পুরো পাটা জমিনের উপরে রাখছিলেন না তো কেউ জিজ্ঞাসা করছে নবী আল্লাহ আপনি এইভাবে হাঁটছেন কেন এইভাবে চলছেন কেন আপনি পুরো পা জমিনের উপরে কেন রাখছেন না তখন নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছিলেন সাদ বিন মাজের জানাজায় এত ফেরিস্তারা শরিক হয়েছে যে আমি পা রাখার জায়গা পাচ্ছি না চিন্তা করুন কত সম্মানীয় সাহাবি ছিল যে তার জানা যায় এত ফেরিস্তারা শরিক হয়েছে আল্লাহর তরফ থেকে যে নবী করিম সাল্লাহ সাল্লাম ঠিকভাবে জমিনের উপরে পা রাখতে পারছিলেন না এবারে সাদকে দাফন করার পরে সাদের মা নবী করিম সাল্লাহ সাল্লামকে বলছেন নিজের ছেলে সম্পর্কে আমার ছেলে সাদকে জান্নাত মোবারক হোক নবী নিজে হাতে দাফন করেছেন নবী তার জানাজায় শরিক হয়েছেন আমার ছেলে তো স্বর্গবাসী তখন নবী করিম সাল্লাহ সাল্লাম বললেন সাদ বিন মাজের মাকে তোমার ছেলে স্বর্গবাসী হবে তবে এখন তোমার ছেলে বড় কষ্টে আছে তোমার ছেলের ওপরে ফেসারে কবর হচ্ছে তখন সাদ বিন মাস তার মাতা মানে মা জিজ্ঞাসা করছে আইনবী আল্লাহ আমার ছেলে সাদ বিন মাস আপনার সাহাবি এত বিখ্যাত এত নেক সাহাবি সে ফেসারে কবরে আছে তার কবর তার পেশাই করছে তার কারণ কি তখন নবী করিম সাল্লাম বললেন সাদ নেক কাজ করত ভালো কাজ করত বিশ্বাস ছিল ভালো কিন্তু সাদের ব্যবহার নিজের স্ত্রীর সঙ্গে নিজের পরিবারের সঙ্গে ভালো ছিল না তাকে উচ্চস্বরে কথা বলতো তার সঙ্গে হয়তো একটু মিসবিহাভ করত আর মনে রাখবেন যারা নিজের পরিবারের সঙ্গে নিজের স্ত্রীর সঙ্গে আপনদের সঙ্গে দুর্ব্যবহার করে মিসবিহাভ করে ফেসারে কবর তাদের জন্য অনিবার্য বা ফেসারে কবর তাদের জন্যে বড় কঠিন হবে তাই সাদ বিন মাসকে কবর এখন পেশাই করছে কেননা তার স্ত্রীর সঙ্গে তার ব্যবহার তমন ছিল না যেমন থাকার দরকার মানে তার স্ত্রী তার থেকে দুঃখিত ছিল চিন্তা করুন তো সাদ বিন মাস এত উত্তম বা এত সুন্দর সাবি সে যখন ফেসারে কবর থেকে মুক্তি পেল না তো আমি আর আপনি কোথা থেকে মুক্তি পাব তাই আমাদের ব্যবহার যত সুন্দর হবে আমাদের চরিত্র যত সুন্দর হবে আমাদের কবরের মঞ্জিল তত আসান হবে তাই এই আলমে ভারসাকে বহু প্রকারের কষ্ট আমাদেরকে সইতে হবে মুনকির নাকির এসে আগে আমাদের বিশ্বাস নিয়ে প্রশ্ন করবে মান রব্বক তোমার প্রতিপালককে মা দিন হোক তোমার দিন কি মান নবীকা তোমার নবীকে মান ইমামকা তোমার ইমামকে মা কা তোমার কিতাব কি ছিল ধার্মিক পুস্তক কি ছিল মাহুয়া দিন হোক তোমার দিন বা তোমার ধর্ম কি ছিল এইভাবে পরস্পর প্রশ্ন হবে ওই প্রশ্নগুলোর যদি আমরা সঠিক উত্তর দিতে পারি আমাদের কবরের মঞ্জিল আসান হয়ে যাবে আর প্রশ্নের যদি সঠিক উত্তর নিতে না দিতে পারি আমাদের কবর কিন্তু কবরের মঞ্জিল কিন্তু খুব কঠিন হবে কোরআনে সুরায় বানি ইসরায়েল আয়ত নম্বর একাত্তর এরশাদ হচ্ছে মানাদ ওকুল্লা উনাসিম্বে এমামহিম সেই দিনকে স্মরণ করো যেদিন তোমাদের সকলকে তোমাদের ইমামের সঙ্গে ডাকা হবে তো আমরা যদি এই দুনিয়ায় এমামের প্রতি বিশ্বাস না রেখে থাকি এমামকে যদি না মানি তো কালকে কবরে যখন ফেরিস্টা আমাদেরকে জিজ্ঞেস করবে মানে ইমামক তোমার এমামকে আমি কি উত্তর দেব মসজিদের পেশনামাজ সে নিজেও বিপদে থাকবে তাকেও জিজ্ঞাসা করবে করা হবে তোমার ইমামকে তো সে কী বলবে তাই এখনও যুগের ইমামকে জানুন নিজের যুগের ইমামকে চিনুন তাই নবী করিম সাল্লা সাল্লাম নিজের হাদিসে বারবার বলেছেন ইমামের মারফত সঙ্গে মান মাতা ওয়ালাম ইয়ারিফ ইমামা জামানহি ফকত মাতা মিতাতন জাহিলিয়া যে ব্যক্তি নিজের যুগের ইমামকে না চিনে না জেনে মরবে সে মূর্খর মত মরবে মান মাতা ওয়ালাম ইয়ারিফ ইমামা জামানহি মাতা মিইতাতাহ ইহুদিয়া অ নসরানিয়া জে ব্যক্তি নি জুর জুগের ইমাম কে না চিনে মরবে জুর ইমামের মারিফাত বিন মারা যাবে সে ইহুদি মরবে নইলে খ্রিস্টানের মৃত্যু হবে মান মাতা ওয়ালাম ইয়ারফ ইমাম আযমানি ফাকাদ মাতা মিইতাতান কুফরিয়া জে ব্যক্তি নি জুর জুগের ইমামের মারিফাত বিন মারা যাবে নি জুর জুগের ইমাম কে না চিনে মারা যাবে সে কাফির মরবে তাই কবরের मंजिल যাহাতে आसान হয় এই সমস্ত বিশ্বাসগুলো মজবুত করতে হবে আর এই বিশ্বাসকে মজবুত করার জন্যে আমাদেরকে উসুলে দিন অর্থাৎ তৌহিদ আল্লাহর ওয়াহদানিয়াত আদল আল্লাহ ন্যায় বিচারক নবুবাত আল্লাহ আমাদের হেদায়তের জন্য নবীদেরকে পাঠিয়েছিলেন সেই নবুবতের ওপরে বিশ্বাস রাখতে হবে তারপরে এমামাত নবীর পরে নবীর প্রতিনিধি হিসেবে যে দিনের তাবলিক করেছেন তরবিজ করেছেন দিন পৌঁছেছেন আহকামে শরিয়ত বা আল্লাহর দিন সকলের কাছে পৌঁছেছেন বা সকলকে শিক্ষা দিয়েছেন সেই ইমামদের প্রতি যাদেরকে যেনাদেরকে মহাফিজে শরিয়াত বলা হয়েছে অর্থাৎ নবী যেভাবে দিনকে ছেড়ে গেছেন সেই দিনের রক্ষার দায়িত্ব ইমামদের নবীর প্রতিনিধিদের তাই ওনার প্রতিনিধিদেরকে ইমাম বলা হয় ওয়াল আইম্মাতু বাদি ইসনায় আশার নবী বলেছেন আমার পরে বারো জন ইমাম হবেন ওয়াল খলফা ও বাদি ইসনা আশার আমার পরে আমার বারো জন খলিফা হবেন প্রতিনিধি হবেন তো এই বারো জন ইমামের প্রতি যদি এমান না থাকে তো কবরে কি করে উত্তর দেবেন যখন জিজ্ঞাসা করবে ফেরিস্তারা মান এমাম তোমাদের ইমামকে আশা রাখি এগুলো বোঝার চেষ্টা করবেন তো আমার প্রিয় বোন কবরের মঞ্জিল বড় কঠিন মরার পরে যখন কবর বন্ধ করে দেওয়া হয় তারপর থেকে আমাদের আখারাতের সফর শুরু হয় আর যেভাবে বললাম এইভাবে পরস্পর প্রশ্ন হবে তারপরে তার শরীরের একটা একটা অঙ্গ আমি যদি উদাহরণ দিয়ে বোঝাই তাহলে খুব সুন্দরভাবে হয়তো আপনারা বুঝতে পারবেন আপনারা জানেন আমাদের শরীরে যখন রোগ হয় অনেক অনেক সময় ডাক্তাররা রোগ ধরতে পারে না রোগ খুব ক্ষুদ্র হয় কি এমন জায়গায় রোগ হয় সে সেটা ডাক্তারের নজরে আসে না বা ডাক্তার সেটাকে অনুভব করতে পারে না তখন ডাক্তার বলে সিটি স্ক্যান করতে সিটি স্ক্যান এমন একটা মেশিন মানে শরীরের ছোট ছোট অঙ্গ প্রত্যঙ্গ একটা একটা স্ক্যান করে বলে কোথায় কি আছে কি অসুবিধা আছে তো সিটি স্ক্যানে ধরা পড়ে সব তো মনে রাখবেন আমরা যখন কবরে যাব তো ফেরিস্তারা আমাদের শরীর মাথা থেকে নিয়ে পা পর্যন্ত সিটি স্ক্যান করবে যে আমাদের শরীরে কোন অংশ দিয়ে আমরা কোন পাপ করেছি কোন ভুল করেছি কোথায় কোন জায়গায় শরীরের কোন অংশ দিয়ে আল্লাহর হুকুমকে অমান্য করেছি কোথায় আল্লাহর হুকুমের বিরোধিতা করেছি যেখানে যেখানে ধরা পড়বে সেই অঙ্গ প্রত্যঙ্গ সেই শরীরের একটা একটা অংশ সাজা পাবে আর তাই কোরআনে সুরাই ইয়াসিনে আমাদেরকে বলা হয়েছে সেই দিনকে স্মরণ করো যেদিন তোমাদের হাত পা তোমাদের শরীরের অংশ তোমাদের বিরুদ্ধে সাক্ষী দেবে সেদিনে মুখে বলি থাকবে না কথা বলার প্রয়োজন হবে না বা মুখ দিয়ে আমরা কথা বলতে পারবো না কিন্তু আমাদের হাত কথা বলবে এই হাত দিয়ে আমরা কি করেছি ভালো করেছি না মন্দ করেছি এই চোখ কথা বলবে এই কান কথা বলবে এই পা কথা বলবে সবাই আমাদের বিরুদ্ধে আমাদের শরীরের অংশ বা অঙ্গ আমাদের বিরুদ্ধে সাক্ষী দেবে তখন আমরা রেহাই পাবো না তাই আখেরাতের মঞ্জিলকে ভেবে এখনও আমাদেরকে নিজের নাসকে কন্ট্রোল করতে হবে ওই পথের প্রতীক হয়ে চলার চেষ্টা করতে হবে যে পথে আল্লাহ রসুল আমাদেরকে চলতে বলেছেন আহলে বায়েদ যে মার্গদর্শক করে গেছেন বা আহলে বায়ত যে পথের ওপর আমাদেরকে চলতে বলেছেন সেই পথের ওপর যদি আমরা চলতে থাকি তাহলে আমাদের পরকাল বা আখরাতের সফর বা কবরের মঞ্জিল আসান হবে আর যদি ইমাম নবীদের কথা মতো আমাল না করি আল্লাহর হুকুম যদি মেনে না চলি তো কবরের মঞ্জিল বা আলমে বারজাক বড় কঠিন হবে ইনশাল্লাহ আমি বিশেষ একটি এপিসোডে আলমে বারজাক নিয়ে আরও বিস্তারিত আলোচনা করব সেখানে আমি বলবো যে পরকাল আমাদের কেমন হবে আর ওই পরকালের শান্তির জন্যে আমরা কি করলে কবরের মঞ্জিল আসান হবে বা আমরা সেখানে শান্তিতে থাকতে পারব আর কোন কাজগুলো করলে আমরা সেখানে কষ্ট পাব বা কবর আমাদের পেশাই করবে বা বিভিন্ন প্রকারের আজাব এসে আমাদেরকে ধরবে মনে রাখবেন নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন কবর প্রতিদিন পাঁচটি আওয়াজ দিচ্ছে কবর আমাদেরকে প্রতিদিন পাঁচটি আওয়াজ দিচ্ছে আনা বাইতুল ওয়াহদা ফাহমিল এলাইয়া আনিসান আমি একা ঘর নিজের সঙ্গে সাথী নিয়ে এসো চিন্তা করুন এগুলো ভাবতে হবে আনা বায়তুল ওয়াহেদা ফাহমেল এলাইয়া আনিসান আমি একা ঘর সাথী নিয়ে এসো আনা বায়তুদ্দোলমা ফাহমেল এলাইয়া সিরাজান আমি অন্ধকার ঘর নিজের সঙ্গে আলো নিয়ে এসো আনা বায়তুল হাইয়াত আমি সাপ পোকামাকড় বিচ্ছুর স্থান সেখানে সাপ পোকামাকড় বা বিভিন্ন প্রকারের ক্যাঁকড়া বেছে বা বিষাক্ত পশু বা প্রাণীকে ছেড়ে দেওয়া হবে আমাদেরকে কষ্ট দেওয়ার জন্যে তাই কবর বলছে আনা বায়তুল হাইয়াত এই হাদিস কিন্তু নবীর বিখ্যাত হাদিস মুসলমানদের সমস্ত হাদিসের বইতে এই হাদিস আছে আনা বায়তুল হাইয়াত আমি পোকামাকড় সাপ বিচ্ছুর গড় ফাহমুল এলেইয়া তিরিয়াক বিষ কাটার ওষুধ নিয়ে এসো এখানে নিজের সঙ্গে আনা বাইতু তোরাব ফাহমিল এলাইয়া ফেরাসান আমি মাটির ঘর এখানে যদি আরামে থাকতে চাও নিজের সঙ্গে বিছানা নিয়ে আসো এভাবে কবর আমাদেরকে প্রতিদিন আওয়াজ দিচ্ছে এবারে যদি আমরা ওই কবরে শান্তিতে থাকতে চাই তো আমাদেরকে সাথী নিয়ে যেতে হবে তো নবী করিম সাল্লাহ সাল্লামকে জিজ্ঞাসা করেছেন সাহাবিরা ইয়া নবী আল্লাহ এই যে কবর বলছে আমি একা ঘর এখানে যদি শান্তিতে থাকতে চাও তো সাথী নিয়ে এসো আমাদের কবরের সাথী হবে কে তখন নবী করিম সাল্লাহ সাল্লাম বলছেন তেলাওয়াতুল কোরআন কোরআনের তেলাওয়াত করো ও আমাল আলহ আর এর উপরে আমাল করো ওই কোরআনের তেলাওয়াত ওই বিভিন্ন সুরা সুন্দর যুবক বা সাথী হয়ে কবরে তোমার সাথে থাকবে সেখানে তোমার ভয় লাগবে না তখন সাহেবের জিজ্ঞাসা করছেন নবী আল্লাহ আপনি বলছেন কবর বলছে আমি অন্ধকার ঘর আলো নিয়ে এসো তো আলো হিসেবে আমরা কি নিয়ে যাব তখন নবী করিম সাল্লাহ সাল্লাম বলছেন সালাতুল্লাইল তাহাজুদ নামাজ পড়ো তাহাজুদ নামাজ কবরে আলোর কাজ করবে তারপরে তারা জিজ্ঞাসা করতেন নবী আল্লাহ কবর সাপ বিচ্ছুর গড় সেখানে ওই আজাব থেকে ওই কষ্ট থেকে ওই বিষ থেকে মুক্তি পাওয়ার জন্যে তিরিয়াক হিসেবে কি নিয়ে যাব তখন নবী করিম সাল্লাম বললেন আসাদাকা ওয়াল খায়রাত সাদাকা দিয়ে যাও সাদাকা ওখানে বিষ কাটিয়ে দেবে সাদাকা ওখানে তিরিয়াক বলে ওই ওষুধকে যে বিষকে কাটিয়ে দেয় তো আসাদাকা ওয়াল খায়রাত সাদাকা ওয়াল খায়রাত করে যাও দুনিয়া থেকে সুতরাং সেই সাদাকা খায়রাতের পরিবর্তে কবরে তোমাদেরকে ওই বিষ কাটানোর ব্যবস্থা করে দেওয়া হবে তারপরে সাহেবেরা জিজ্ঞাসা করলেন আপনি বলছেন যে কবর বলে আনা বাইতু তোরাফ ফাহমুল এলাইয়া ফেরাসান আমি মাটির ঘর এখানে বিস্তার বিছানা নিয়ে এসো তো ওখানে আমাদের মনোনীত বিছানা আমরা কি করে পাব তখন নবী করিম সাল্লাহ সাল্লাম বললেন বিল আমাদের সালে নেক কাজের মাধ্যমে নেকির মাধ্যমে নিজের নেকি নিয়ে যাও এই নেকি আমরা যা দুনিয়ায় করছি এর পরিবর্তে আখেরাতে আমাদের অমলা দেওয়া হবে আখেরাতের যে ক্রান্সি সেই ক্রান্সিকে বলা হয় অমলা তো ওই অমলা নেকির অমলা আমাদেরকে দেওয়া হবে আমরা যখন ফেরিস্তাকে বলবো আমি এই আরামের জন্য বিছানা চাই তোষক চাই গদ্দা চাই কি যা কিছু চাই ফেরিস্তা বলবে অমলা দাও তো নেকির অমলা যখন আমরা দেবো যে যত নেকির অমলা নিয়ে যাবে সে সেখানে তত আরাম পাবে শান্তিতে থাকবে আর যার অমলা কম হবে নেকি কম হবে সে ওই খালি বিছানায় মাটির ওপরে তাকে পড়ে থাকতে হবে তো এইভাবে কবরের মঞ্জিল অনেক কিছু আছে এর আগেও বলেছি আশা রাখি এ নিয়েও আমি আরও বিস্তারিত আলোচনা করব যখন আলেমে বারজাক নিয়ে বিশেষ এপিসোড আমি রেকর্ড করব তো আমার প্রিয় বোন আশা রাখি আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন পরের প্রশ্ন নিই বিসমিল্লা রহমানের রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু আল্লাহ পাক হুজুর সাহেবকে ভালো রাখুক চ্যানেল উইন চিরদিন জারি রাখুক আল্লাহ পাক বা আল্লাহর বান্দাদেরকে আল্লাহ হেদায়ত দান করুক হুজুর সাহেব আমার প্রশ্ন হচ্ছে আমার মাগরিবের নামাজটা পড়তে দেরি হয় মানে কাজের জন্যই দেরি হয় এমন সময় মানে নামাজের সময় পাই মাগরিবের নামাজ পড়তে শুরু করি আর আমার এখানে এশারের নামাজটা খুব তারা সকালেই দেয় তো নামাজ শুরু হয় এক রাকাত দুই রাকাত হয়ে যায় অমনে এশার আজান পড়ে তো নামাজ চলাকালে যে আজান পড়ে এইভাবে কি হুজুর পড়া চলে আর জহরের নামাজও কোনো কোনো সময় আমি যে আজানের আগে আওয়ালকতে আরম্ভ করি হয়তো এদিক ওদিক যাইতে হয় ওই জন্য আমি আরম্ভ করি একদিনকে আমি সাড়ে এগারোটায় জহরের নামাজ পড়েছি তো নামাজ পড়া অবস্থায় যদি আজান পড়ে তাহলে কি পড়া চলে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত আমার প্রিয় বোন আপনার অডিও রেকর্ডিং বা ভয়েস মেলের জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই আল্লাহ রবুল্লা আলমিন আপনার মনোকামনা আশাকে পুরো করুক আপনার জীবনে সুখ শান্তি দান করুক আপনারা আমাদের অনুষ্ঠান ইসলামিল বাংলা দেখছেন এর থেকে লাভবান হচ্ছেন অনেক কিছু শিখছেন এর জন্যে ধন্যবাদ জানাই এবং আল্লাহর কাছে আপনাদের জন্য আরও নেক তৌফিক কামনা করি আমার প্রিয় বোন আপনি জানতে চেয়েছেন যে আপনি অনেক অনেক সময় আউ্বালে ওয়াক্তে নামাজ পড়েন আর হয়তো আপনি যেখানে থাকেন বা আমিও যেখানে থাকি এখানে আজান ঠিক নির্ধারিত সময় মানে আউ্বাল ওয়াক্ত আজান হয় না একটা টাইম সীমাবদ্ধ করে দেওয়া হয়েছে মনে করুন দুপুরের আজান ঠিক সাড়ে বারোটার সময় কি অনেক অনেক মসজিদে একটার সময় হয় আমাদের এখানে মানে পশ্চিমবাংলায় কলকাতায় কিন্তু সাড়ে এগারোটা থেকে পৌনে বারোটার দিকে নামাজের সময় হয়ে যায় শীতকালে এগারোটা থেকে সাড়ে এগারোটার মাঝখানে নামাজের সময় হয়ে যায় আর গরমকালে সাড়ে এগারোটা পৌনে বারোটা একটু অনেক অনেক সময় বারোটার আশেপাশেও থাকে একটু আগেও চলে যায় আবার একটু পরেও হয় তো সময় হয়ে যায় কিন্তু আমাদের এখানে একটা ফিক্স হয়ে আছে আজান হবে ঠিক সাড়ে বারোটার সময় আর জমাত হয় একটার সময় তো অনেক অনেক জায়গায় ঠিক একটার সময় আজান হয় বোম্বেতে সমস্ত মসজিদে ঠিক একটার সময় জোহরের আজান হয় কিন্তু ওখানে নামাজের সময় হয়ে যায় তার অনেক আগে ওই জন্যে আমি এর আগেও বলেছি যদি আউ্য়ালে ওয়াক্ত কেউ নামাজ পড়তে চায় নামাজের সময় হয়ে গেলে সে নামাজ পড়তে পারে কোনো অসুবিধে নেই তারপরে মসজিদে দেরিতে আজান হচ্ছে হোক কোনো অসুবিধে নেই আজানের সময় দুনিয়ার ব্যবসা বাণিজ্য নিয়ে বা দুনিয়ার কাজে ব্যস্ত থাকতে মানা করা হয়েছে বা দুনিয়ার বিষয়ে আলোচনা করতে মানা করা হয়েছে কিন্তু আজান হচ্ছে আমি আপনি সেই সময় আল্লাহর উপাসনা করছেন আল্লাহর ইবাদত করছেন আপনি নেক কাজের মধ্যে আছেন কোনো অসুবিধে নেই আজান হতে থাক আপনি আপনার নামাজ জারি রাখুন কেননা আপনি আউ্বালে ওয়াক্তে নামাজ শুরু করেছেন আপনি উত্তম কাজ করছেন আজান পরে হচ্ছে এর জন্যে আপনার কোনো অসুবিধা হবে না আপনি ওই অবস্থায় নামাজ পড়তে পারেন আশা রেখে আপনার প্রশ্নের আপনি উত্তর পেয়েছেন পরের প্রশ্ন নিয়ে বিসমিল্লাহ রহমান রহম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আমি রাজ্য আসাম ধুবড়ি জেলা থেকে বলছি আল্লাপাক হুজুর সাহেবের দেহ মোবারক ভালো রাখুক সংসারে উন্নতি কামাই রুজি রোজগারে বরকত দুঃখ ডাইরেক্টর সাহেবকে আল্লাপাক ভালো রাখুক চলেন উইডের সবাইকে ভালো রাখুক হুজুর সাহেব আমার প্রশ্ন হচ্ছে ফজরের তাসবি হুয়াল হাইয়ুল কাইয়ুম জহরের তাসবি হুয়াল আলিউল আজম আসরের তাসবি হুয়াল রহমান রাহিম মাগর মাগরিব এসা এই তাসবিগুলি আমি তেত্রিশ তেত্রিশ বার করে যদি পড়া যায় চলবে সময় পাই না বহু আমাকে সব সময় বাড়ির সবজি বাজার সব গালামাল বাজারে আমাকে যাইতে হয় সময় পাই না যদি তেত্রিশ তেত্রিশ বার করে যদি পড়ি পড়া চলবে একশো একশো বার যদি সময় না পাই হুজুর সাহেব জানাবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত আমার প্রিয় বোন আপনার অডিও রেকর্ডিং বা ভয়েস জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই আপনি আমাদের জন্য দোয়া করেছেন এর জন্য অনেক কৃতজ্ঞ রহিল আল্লাহ রব্বুল আলমিন আপনার জীবনে সুখ শান্তি দান করুক আপনার মমন কামনা আশাকে পুরো করুক আপনার পরিবারের সকলকে শান্তিতে রাখুক আপনার কাজে যে কাজ আপনি করছেন আল্লাহ তাতে বরকত দান করুক আল্লাহর কাছে এই দোয়া করি আপনি যে তসবিগুলো পড়ছেন সময় না পাওয়ার কারণে ওগুলো হয়তো কমপ্লিট করতে পারছেন না একশো বার পড়তে পারছেন না তাই আপনি তেত্রিশ বার করে পড়ছেন আপনি কি পড়তে পারেন অবশ্যই পড়তে পারেন কোরআনের আয়াত সম্পর্কে আল্লাহ বলছে ফকরমায়াত আয়াসর আমিহু যতটা ময়াসর হবে যতটা সম্ভব হবে ততটা পড়ো কোনো বাধ্য নেই আল্লাহ রব্বুল আলমিন ইন আল্লাহ ইউরুদ বেকুমুল ইউসরা ওয়ালা ইউরুদ বেকুমুল ওসরা আল্লাহ আমাদের থেকে আসানি চায় আল্লাহ রব্বুল আলমিন আমাদের জন্য কোনো জিনিসকে কঠিন করেননি সুতরাং আমরা শান্তিপূর্ণভাবে আরামে যতটুকু পারব ততটুকু করব সেটাই আল্লাহর দরবারে কবুল হবে আমাদের যদি সময় না থাকে ওই জন্য বলা হয়েছে যদি তুমি সময় না পাও নফল নামাজ পড়ো না সুন্নত নামাজ পড়ো না ফরজ আদায় করতেই হবে যে কোনো অবস্থায় ফরজকে ছাড়লে হবে না তো যতটুকু ফরজ সেগুলো আদায় করুন তারপরে এই যে তসবি তাহলিল বিভিন্ন জিকির পড়া এগুলো সুন্নত তো এগুলো যতটুকু করতে পারবেন করুন যদি সময় না পান করবেন না এর জন্য কোনো গুণা নেই আশা রাখি আমার প্রিয় বোন আপনার প্রশ্নের আপনি উত্তর পেয়েছেন আজ আমার সময় শেষ হয়ে এসেছে ইনশাল্লাহ আল্লাহ যদি তৌফিক দান করে তো আগামী এপিসোডে আমি বিনা কোনো ভূমিকায় সরাসরি আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব কেন এখনও বহু প্রশ্নের উত্তর বাকি আছে যাদের প্রশ্নের উত্তর এখন আমি দিতে পারিনি তাদের কাছে আমি ক্ষমা চাই আশা রাখি তেনারা আমাকে বোঝার চেষ্টা করবেন আমি বহুদিন পরে নতুন রেকর্ডিং শুরু করেছি বলে প্রশ্ন প্রশ্নের উত্তর পেন্ডিং রয়ে গেছে উত্তরে একটু দেরি হচ্ছে প্লিজ দয়া করে আপনারা কিছু মনে করবেন না আর এবারে আপনারা নতুন প্রশ্ন পাঠানো শুরু করুন আমি আপ্রান্ত চেষ্টা করব প্রতি সপ্তাহে আপনাদের প্রশ্নের উত্তর আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্যে চ্যানেল উইন দেখতে ভুলবেন না আর তার সঙ্গে আরও একটা অনুরোধ ইউটিউবে যে চ্যানেল ওই বাংলাকে সাবস্ক্রাইব করুন যদি আপনি টিভিতে দেখার সুযোগ না পান তো নিজের মোবাইলে যদি আমাদের এই অনুষ্ঠান দেখতে চান তো ইউটিউবে যে চ্যানেল ওই বাংলাকে সাবস্ক্রাইব করুন আপনি আপনার মোবাইলে যে কোনো সময় আমাদের এই এপিসোড বা আমাদের এই অনুষ্ঠান দেখতে পাবেন কেননা প্রতিদিন আমাদের এই নতুন অনুষ্ঠান আপলোড করে দেওয়া হচ্ছে ইউটিউবে আপনি নিজের সুযোগ সুবিধা হিসেবে যখন ইচ্ছা তখন দেখতে পাবেন আশা রাখি চ্যানেল উইল বাংলাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এই বলে আমার আজকের বক্তব্য এখানে শেষ করলাম ওয়াহর দাওয়ানা আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবরাকাত